স্টেশনে আইলে ট্রেন হুইসেল বাজাইয়া স্টেশনে আইলে ট্রেন হুইসেল বাজাইয়া আতর ধূপে গোলাপ জলে আতর ধূপে গোলাপ জলে দিও সাজাইয়া স্টেশনে আইলে ট্রেন হুইসেল বাজাইয়া স্টেশনে আইলে টের হুইসেল বাজাইয়া কষ্ট যতই লাগুক বুকে বিদায় দিও হাসি মুখে কষ্ট যতই লাগুক বুকে বিদায় দিও হাসি মুখে কান্না আইলে চোখের পাতা কান্না আইলে চোখের পাতা রাইখোয়া জয়া দিও সাজাইয়া স্টেশনে আইলে ট্রেন হুইসেল বাজাইয়া স্টেশনে আইলে ট্রেন হুইসেল বাজাইয়া ও পারে নাই সাবান পানি কেমনে ধুইব পিঞ্জর খানি ও পারে নাই সাবান পানি কেমনে ধুইব পিঞ্জর খানি পারো যদি অন্তর বাহির পারো যদি অন্তর বাহি দিও মাজায়া দিও সাজাইয়া স্টেশনে আইলে ট্রেন হুইসেল বাজাইয়া স্টেশনে আইলে ট্রেন হুইসেল বাজাইয়া কখন যে কার আসে পালা পড়তে হবে বিদায় মালা কখন যে কার আসে পালা পড়তে হবে বিদায় মালা ডুববে তখন আসার তরি ডুববে তখন আসার তরি পারে না যায়া দিও সাজাইয়া স্টেশনে আইলে ট্রেন হুইসেল বাজাইয়া স্টেশনে আইলে ট্রেন হুইসেল বাজাইয়া আতর ধূপে গোলাপ জলে আতর ধূপে গোলাপ জলে দিও সাজাইয়া স্টেশনে আইলে ট্রেন হুইসেল বাজাইয়া স্টেশনে আইলে ট্রেন হুইসেল বাজাইয়া স্টেশনে আইলে ট্রেন হুইসেল বাজাইয়া